মক্কাতে আর এই বিষয়টাতে কারো দ্বিমত নাই যে কোনো লোক যার কোরআন বিষয়ে একটা জ্ঞান আছে হোক সে মুসলিম অথবা অমুসলিম এখন যদি আমরা কোরআনের উৎসের ব্যাপারে আসি অনেক যুক্তি উত্তর অনুমান ইত্যাদি রয়েছে এগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সচেতনভাবে অর্ধচেতনভাবে অথবা অচেতনভাবে কোরআনের লেখক দ্বিতীয় প্রকার হচ্ছে নবী মোহাম্মদ কোরআন রচনা করেছেন অন্য কোনো উৎস থেকে বা নকল করেছেন অন্য কোনো ধর্মগ্রন্থ থেকে চুরি করেছেন তিনি তৃতীয় প্রকার হচ্ছে এর কোনো মানবীয় লেখক নেই মানবীয় উৎস নেই বরং আক্ষরিক অর্থেই সর্বশক্তিমান আল্লাহ তালার বাণী কোরআনের উৎসের ব্যাপারে যে কোনো ধারণায় হোক এই তিন শ্রেণীর মধ্যেই পড়বে সেটা শর্তটা মতামত থাক এই তিন প্রকারের মধ্যেই সেটা পড়বে আজকে আমরা পরীক্ষা আর যাচাই করব বিভিন্ন মানুষের দেওয়া বিভিন্ন অনুমান আর মতামতের সবগুলো বলার হয়তো সময় হবে না যেহেতু সময় খুবই সীমিত আমি আলোচিত আর গুরুত্বপূর্ণ মতামতগুলো নিয়ে এখানে শুধু কথা বলবো প্রথমে দেখব নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম কি কোরআনের রচয়িতা হতে পারেন হতে পারে সচেতন অর্ধচেতন বা অবচেতনভাবে এটা হচ্ছে খুবই অযৌক্তিক যে কোনো ব্যক্তি স্বীকার করবে না বা কেউ বলবে না এমন কোনো বিখ্যাত কাজ করার পর হোক সেটা সাহিত্য অথবা বিজ্ঞান যা কিছু এমন বিষয় বলেছেন ইসলামের সমালোচকেরা তারা বলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোরআনের রচয়িতা কখনোই নবীজি এই ব্যাপারটা দাবি করেননি দাবি করেননি যে তিনি কোরআনের রচয়িতা ছিলেন বা একটা শব্দ রচনা করেছেন কখনোই দাবি করেননি তিনি দাবি করেননি যে কোরআন তিনি নিজে রচনা করেছেন আর কোরআন হচ্ছে আরবি ভাষার শ্রেষ্ঠ কাজ তাহলে কেন একজন ব্যক্তি এই শ্রেষ্ঠ কাজের কৃতিত্বটা নেবেন না কেন মিথ্যে বলবেন ইতিহাস আমাদের বলে বাল্যকাল থেকে নবুয় লাভ করা পর্যন্ত চল্লিশ বছর বয়স পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা মিথ্যে কথাও কখনো বলেননি একটা মিথ্যের প্রমাণ নেই জীবনে তিনি মিথ্যে বলেননি একটাও আর নবদ পাওয়ার আগে তিনি পরিচিত ছিলেন সত্যবাদী সৎ মানুষ আর দানশীল হিসেবে তাকে বলা হতো আলামিন শত্রুরা বন্ধুরা সবাই তাকে বলতো সত্যবাদী অনেক দৃষ্টান্ত আছে এমনকি সেসব লোকও নবীজি নবদ লাভের পর তারা বলতো সে মিথ্যে বলছে তারপরে শত্রুরা বিরোধীরা তাদের মূল্যবান জিনিসগুলো নিরাপত্তার জন্য তার কাছে রাখত বিষয়টা তারপরও পরিষ্কার হয় যখন নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করেন তিনি হজরত আলী রাদাল্লাহ আনহুকে বললেন এই জিনিসগুলো মালিককে বুঝিয়ে দেবে তার শত্রুরা বলতো সে মিথ্যে বলছে তারপরও তাকে তারা বিশ্বাস করত মূল্যবান জিনিসগুলো তার কাছে রাখতো কেন আমরা আবু সুফিয়ানের কথা বলতে পারি যিনি মক্কার একটা গোত্রের প্রধান ছিলেন যখন তিনি রাজা হারক্লাউসের কাছে গেলেন তার সাহায্য চাইলেন তখন রাজা জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয় তোমার জানা মতে এই নবী কখনো মিথ্যে বলেছে অথবা কখনো কি সে অবিচার করেছে আবু সুফিয়ান সে সময় সে নবীজির শত্রু ছিল সে উত্তর দিল না তাহলে কেন এমন সৎ বিশ্বাসী দানশীল ব্যক্তি মিথ্যে কথা বলবে চলুন এবারে প্রাচ্যবিদ আর ইসলামের সমালোচকদের বিভিন্ন অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখি মোহাম্মদ সাল্লাহামের বিরুদ্ধে আলোচিত বিষয়গুলো দেখব ইসলামের সমালোচকদের একটা অভিযোগ হচ্ছে যে নবী মোহাম্মদ মিথ্যে বলেছে যে সে কোরআনের রচয়িতা নয় আর ঈশ্বরের উপর চাপিয়ে দিয়েছে স্বার্থ হাসিলের জন্য আমরা জানি অনেক মানুষই তারা নিজেকে নবী দাবি করেছিল ধর্মপ্রচারক দাবি করেছিল নিজেকে সাধু দাবি করেছিল বিলাসবহুল জীবনযাপনের জন্য পৃথিবীতে এমন হাজার হাজার উদাহরণ আছে এমনকি এখনও কিন্তু যদি নবীজির জীবনের দিকে তাকাই তিনি নবুয়ত পাওয়ার আগে বিলাসবহুল জীবনযাপন করেছেন নবতের পরের জীবনের চেয়ে তিনি বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে একজন ধনী মহিলাকে যার নাম খাদি রাদিল্লাহ আনহা আর নবত পাওয়ার পরের জীবনটা ছিল তার খুবই কষ্টের যদি চাইতেন নবতের পর তার জীবন আরো বিলাসবহুল হতো যেমনটা এখনকার নবী আর সাধু দাবিকারীদের ক্ষেত্রে দেখা যায় এছাড়াও অনেক হাদিসে আমরা দেখতে পাই নববীর হাদিস সহ রিয়াদুসা আলহীন চারশো বিরানব্বই নম্বর হাদিস যে তার একজন স্ত্রী হজরত আয়সারাদেল্লাহ আনহা তিনি বললেন যে এমনও সময় ছিল যখন চুলায় কোনো আগুন জ্বলত না এক মাস বা দুই মাসের জন্য তার মানে এই এক মাস বা দুই মাস রান্না করার মতো কিছু ছিল না আর আমরা কিছু খেজুর এবং পানি খেতাম মাঝে মাঝে প্রতিবেশীদের দেওয়া দুধ এরকম অনেক উদাহরণ রয়েছে এমনকি করোনার আয়াত রয়েছে যে তার জীবনটা খুবই সাধারণ ছিল সব ক্ষমতা থাকার পরও তিনি নেতা ছিলেন চাইলে আরবের সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন তিনি করতে পারতেন এ কারণে কোনো এক সময় আমাদের নবীজির স্ত্রীগণ তখন প্রতিবাদ করলেন আর বললেন আমরা এমন জীবন যাপন করব কেন আমাদের এত বিলাসিতার সুযোগ থাকার পরও সাথে সাথে আল্লাহ সোহানতালা আয়াত নাজির করলেন সুরা আহজাব অধ্যায় তেত্রিশ আয়াত আঠাশশো উনত্রিশ বলা হয়েছে হে নবী আপনার সাথীদের বলুন স্ত্রীদের বলুন যদি তারা চায় এই দুনিয়ার সুখ চাকচিক্য চায় আমি তোমাদের মুক্ত করে দেব তোমরা তা করতে পারো আমি তোমাদের অনেক সম্পদ দেব কিন্তু যদি আখিরাতের জীবন চাও তাহলে সেটা আখিরাতের তোমাদের দেওয়া হবে তার মানে তার স্ত্রীগণের আপত্তি কেন এমন সাধারণ জীবন যাপন করব যেখানে করতে পারি উন্নত জীবন যাপন সাথে সাথে ওহিনাজিল হলো তারপর স্বাভাবিকভাবে নবীজির স্ত্রীগণ ক্ষমা চাইলেন এবং আখিরাতের জীবনটাকেই প্রাধান্য দিলেন আমরা আরও দেখতে পাই রিয়াদুসালেহিনের হাদিস হাদিস নাম্বার চারশো পঁয়ষট্টি ও চারশো ছেষট্টি হজরত বেলাল রাদি আল্লাহানহু বললেন যে যখনই নবীজি কোনো উপহার গ্রহণ করতেন কখনোই নিজের জন্য তিনি রাখতেন না ভবিষ্যতের জন্য রাখতেন না গরিবদের মাঝে বিলিয়ে দিতেন আর অভিসম্পদ তার জন্য যা তারা লেখে অভিসম্পদ তার জন্য যা লাভ করে থাকে এখন চিন্তা করেন যদি নবীজি মিথ্যে কথা বলতেন যে এই বই আল্লাহর নিকট হতে না আসলে তিনি রচনা করতেন খুবই সম্ভাবনা ছিল একদিন তা প্রকাশ পাবে দেখা যাবে নিজের বইয়ে নিজেকে অভিশাপ দিচ্ছেন অভিশাপ তাদের উপর যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর পক্ষ হতে যদি তিনি নিজে কোরআন রচনা করতেন আর বলতেন সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে তাহলে কখনোই এমন কথা উল্লেখ করতেন না اقرأ أخيا ورتل القرآن Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআনের আলো আল্লাহ সাদ করছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাবুল আলম জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শারিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hasbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam নারী পুরুষের জন্য নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় কিছু সমালোচক বলে থাকেন যে মোহাম্মদ নিজে কিতাব রচনা করে আল্লাহর নাম দিয়েছে কারণ সে সুনাম মর্যাদা খ্যাতি আর নেতৃত্ব চেয়েছিল মাইকেল এইচহার্টের মতে তার বইয়ে লিখেছেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তির নাম আর সবার ব্যাপারেই তিনি বিশ্লেষণ করেছেন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে এক নম্বরে রেখেছেন মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে তাই তিনি নেতা হতে চাইলে দাবি করতেন না যে কোরআন ঈশ্বরের পক্ষ থেকে আসলে যদি তিনি রচনা করতেন আর মাইকেল এইচ হার্ট কারণ দেখিয়েছেন প্রত্যেকের জন্য কেন এক নম্বর দুই নম্বর তিন নম্বরে দিয়েছেন আর বায়োগ্রাফির শেষ দিকে তিনি লিখেছেন এটা প্রশ্নাতীত সততা এবং ধর্মীয় প্রভাব যা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সন্দেহাতীত ভাবে এক নম্বরে নিয়ে এসেছে যিনি মানব ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিলেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি চাইতেন খ্যাতি যশ ক্ষমতা নেতৃত্ব তিনি তা পেতেন তার মধ্যে সব গুণই ছিল মিথ্যে বলে করণকে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি আরোপের দরকার ছিল না তার সব সম্ভাবনাই ছিল যদি যৌক্তিকভাবে দেখেন যদি কেউ ক্ষমতা খ্যাতি নেতৃত্ব যশ মর্যাদা চায় পাশাপাশি তার সাথে ভালো খাবার সুন্দর পোশাক সুন্দর বাসস্থান মনোরম প্রাসাদ নিরাপত্তা ইত্যাদিও থাকে কিন্তু যদি নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী দেখেন নিজে কাপড় ধুতেন নিজের জুতো মেরামত করতেন দুধ দোয়াতেন আর গৃহস্থালীর সমস্ত কাজ নিজেই করতেন তিনি মাটিতে বসে খেতেন তিনি যখন যেতেন বাজারে সাথে কোনো দেহরক্ষী থাকত না সরলতা এবং নম্রতার বিরল দৃষ্টান্ত ছিলেন তিনি যে কেউ তাকে দাওয়াত করত হোক সে দরিদ্র মানুষ তিনি দাওয়াত গ্রহণ করতেন আর যে সমস্ত খাবার দেওয়া হতো তিনি খেতেন এইসব কারণে তার শত্রুরাও বলা বলি করত যা পবিত্র পবিত্রকরণে বলা আছে সুরতাওবা অধ্যায় নয় আয়াত একষট্টি আর সে সবার কথাই শোনে রাগান্বিত হয়ে বলতো আরে কেমন লোক সে সবার কথাই শোনে ধনী বা গরিব সবার কথা অনেক দৃষ্টান্ত আর উদাহরণ রয়েছে যেগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আর হাদিসে আছে এমন একটা ঘটনা আছে তা হলো আরব মুশ্রিকদের একজন প্রতিনিধি নাম হলো উদ্বা সে নবীজির কাছে এসে বলল যে আরবের সব সম্পদ আপনাকে দিয়ে দেব আমরা আরবের সবচেয়ে ধনী লোক বানাবো আপনাকে আপনি চাইলে আমাদের নেতা বানাবো আপনাকে রাজা বানাবো বিনিময়ে আপনাকে যা করতে হবে তা হলো এই কথা প্রচার থেকে বিরত থাকবেন যে আল্লাহ এক যদি নবীজি নেতৃত্ব চাইতেন যদি রাজা হতে চাইতেন প্রস্তাব গ্রহণ করতে পারতেন সহজ ছিল অনেক ঘটনা রয়েছে যখন আরবের মুশরিকরা তার চাচা আবু তালিবকে বলল যে তোমার ভাতিজাকে বিরত হতে বলো বিশ্বভ্রাতৃত্বের আহ্বান আর এক থেকে নবীজি চাচাকে উত্তর দিলেন যদি তারা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দেয় আমি বিরত হব না সত্য প্রচারে আমি সত্য প্রচারে থামব না যতদিন আমার জীবন আছে অথবা আল্লাহ যদি না চান এক সময় নবজির ছেলে ইব্রাহিম মারা গেলেন আর তখন সূর্য গ্রহণ হচ্ছিল লোকজন বলা বলি করল আহ এটা ঈশ্বরের নিদর্শন সূর্য বিষণ্ন হচ্ছে কারণ একজন মারা গেছে সে হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ছেলে তারপর নবীজি উত্তর দিলেন আর বললেন সূর্য এবং চন্দ্র এগুলো আল্লাহ সুবাহ তালার সৃষ্টি কোন মানুষের জন্ম অথবা মৃত্যুর কারণে চন্দ্র সূর্য গ্রহণ হয় না যদি তিনি খ্যাতি আর ক্ষমতা চাইতেন তার জন্য সুযোগ ছিল তিনি বলতে পারতেন হ্যাঁ আমার ছেলে মারা গেছে আমি দেখছি স্বর্গ কাঁদছে তিনি তা বলেননি কারণ তিনি সত্যবাদী কিছু সমালোচক তারা বলে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নওয়াজবিল্লা কোরআনকে আরোপ করেছিলেন ঈশ্বরের প্রতি কারণ তিনি আরবদের একত্রিত করতে চেয়েছিলেন আর এটা আরব ইউনিটি এবং লিবারেশন থিওরি হিসেবে পরিচিত অনেক থিওরির কথাই বলেছে সমালোচক আর প্রাচ্যবাদীরা পবিত্র কোরআনে এমন একটা এত নেই যেটা বলে বা ইশারা ইঙ্গিতে বলেছে আরব ঐক্যের কথা একটাও নেই একটা তো কোনোভাবেই বলছে না ঐক্যের ব্যাপারে বা আরবদের স্বাধীনতার ব্যাপারে কোরআনে উম্মার কথা আছে জাতির কথা সমগ্র মানব জাতির আর একজন মানুষের উপর আরেকজন মানুষের শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য জাতের ভিত্তিতে নয় বর্ণের ভিত্তিতে নয় সম্পদের নয় লিঙ্গের ভিত্তিতে নয় এটা তাকুয়ার ভিত্তিতে আর এটা বলা হয়েছে সুরা হুজুরাত অধ্যায় উনপঞ্চাশ আয়াত তেরো আল্লাহ বলেছেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজোড়া নারী এবং পুরুষ থেকে আর বিভক্ত করেছি জাতি এবং গোত্রে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো এজন্য নয় যে একে অপরকে ঘৃণা করবে আর সেই বেশি সম্মানিত আল্লাহ সুবাহ কাছে যার রয়েছে তাকোয়া আল্লাহ সোহানতাল্লার কাছে বিচারের মানদণ্ডটা জাতি বর্ণ দল লিঙ্গ সম্পদের ভিত্তিতে নয় এটা তাকোয়ার ভিত্তিতে এটা খোদাভীরুতা এটা বিশ্বাস অনেক আয়াতি রয়েছে কোরআনে সত্যবাদিতার ব্যাপারে আর বলা হয়েছে সত্যবাদী হওয়ার জন্য যদি আপনজনের বিরুদ্ধেও যায় মতবিরোধ হতে পারে তোমার বাবার সাথে স্বামী স্ত্রীর মধ্যে এমনকি আত্মীয়দের মধ্যেও যদি আপনি সত্য কথা বলেন আল্লাহ করণে বলেছেন শ্রোতবা অধ্যায় নয় আয়াত চব্বিশে কুল ইনকান আবাউকুম বলো হোক সেটা তোমার পিতা অথবা তোমার সন্তান অথবা তোমার ভাই অথবা তোমার সঙ্গী অথবা তোমার আত্মীয় যে সম্পদ তুমি জমা করছো যে ব্যবসা তুমি করছো যে ঘরে তুমি বসবাস করছো আল্লাহ বলছেন যদি এই আটটি জিনিসকে ভালোবাসো তোমার পিতা তোমার সন্তান তোমার ভাই তোমার সঙ্গী তোমার আত্মীয় যে সম্পদ জমা করছো যে ঘরে বাস করছো যে ব্যবসা করছো তারপর আল্লাহ বলছেন আহাব্বা মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি যদি আল্লাহর চেয়ে সবকে বেশি ভালোবাসো তার রাসূলের চেয়ে চেষ্টার চেয়ে সংগ্রামের চেয়ে আল্লাহ তাআলার পথে আল্লাহ বলেন ফাতারাব্বাসে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ফাসিকিন অপেক্ষা করো আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত আল্লাহর আজাবের অপেক্ষা করো আর আল্লাহ ফাসিক লোকদের অনুগ্রহ করেন না সুতরাং নবীজি আরবের ঐক্য চাইলে এরকম আয়াত কোরআনে কেন উল্লেখ থাকবে এটা আরো বলা হয়েছে পবিত্র কোরআনে সুরাল ইমরান উদ্দায় তিন আয়াত একশো তিনে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিভক্ত হও না তাই আমাদের নবীজি বিশ্বাসীদের ঐক্যের কথা বলছেন তিনি এখানে আরবদের ঐক্যের ব্যাপারে বলছেন না যদি নবীজি আরবদের ঐক্য চাইতেন সহজে নেতৃত্ব নিয়ে নিতেন তাদের নেতা হতেন রাজা হতেন সহজে আরবদের একত্রিত করতেন কোরআনে অনেক আয়াতি আছে যেগুলো এই থিওরিকে খণ্ডন করে আরও বলা হয়েছে পবিত্র কোরআনে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত তেতাল্লিশে বলা হয়েছে আর ফেরেস্তাগণ বলল হে মারিয়াম ইন্নাল্লাহ যে আল্লাহ তোমাকে বাছাই করেছেন এবং পবিত্র করেছেন এবং সম্মানিত করেছেন সব নারীর চেয়ে চিন্তা করেন কোরআন বলছে যে মারিয়ম যীশুখ্রিস্ট ইসলামের মা যিনি ছিলেন ইহুদি তাকে পৃথিবীর সব মহিলার উপর মর্যাদা দেওয়া হয়েছে যদি তিনি আরবের ঐক্য চাইতেন তাহলে বাছাই করতেন তার মাকে বা তার স্ত্রীকে অথবা কন্যাকে আরবের অন্য মহিলাকে সব মহিলার প্রতিনিধি হিসাবে কিন্তু তিনি বাছাই করলেন কাকে মা মরিয়মকে যিনি হলেন ইসা আলাহিসাল্লামের মা সকল মহিলাদের উপর যাকে মর্যাদা দেওয়া হয়েছে আর এর কারণটা পরবর্তী আয়াতে বলা হয়েছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত পঁয়তাল্লিশ যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ থেকে প্রেরণা তার কোনো পছন্দ নেই তার পছন্দ অপছন্দের কোনো সুযোগ নেই কারণ এই ওহি আল্লাহ সোহানতালার পক্ষ থেকে আরও অন্যান্য অনেক আয়াত রয়েছে পবিত্রকরণে অনেক জায়গায় সুরাবাকারা অধ্যায়